সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن جابر بن سمرة رضي الله تعالى عنهما قال أتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقص فلم يصلي عليه رواه مسلم জানাজা পর্বে আমাদের যে আলোচনা ধারাবাহিক চলে আসতেছে দার্সে হাদিসের মাধ্যমে আশা করি আপনারা এই দাস নিয়মিত শুনছেন দেখছেন এবং এ দ্বারা উপকৃত হচ্ছেন নিজে এবং অন্যের জীবনকে হাদিসের আলোকে গড়ার জন্য সচেষ্ট হচ্ছেন এটাই তো আমাদের আশা ও প্রত্যাশা মহানব্বুল আরামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সুন্দর কাজটি এই ভালো কাজটি করার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন বন্ধুগণ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্টি বাংলায় আমাদের দার্সা হাদিসের আজকে যে হাদিসটি পাঠ করেছি সেটি হলো জাবের উবন সামরা রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী আলিসালাতামের কাছে জানাজার সালাত আদায় করার জন্য আনা হলো এমন একটি মানুষ যে নিজে অস্ত্র দ্বারা নিজেকে হত্যা করেছে আত্মহত্যা করেছে আত্মহত্যাকারী এমন একজন ব্যক্তিকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসা হলো জানাজার সালাত আদায় করার জন্যে ফালাম ইউসাল্লি আলাই আল্লাহ নবী আলিসালাম তার জানাজার সালাত আদায় করলেন না এ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার সালাত আদায় করা যাবে না যাবে না কেউ কেউ বলেছেন করা যাবে না টোটালি আর কেউ কেউ বলেছেন করতে হবে আর এটাই হলো সঠিক মত কারণ আল্লাহ নবী আসালাম নিজে আদায় না করলেও সাহাবাদেরকে আদা করতে বলেছেন কারণ জানাজার সালাত ফরজে কিফায়া কিছু মানুষ করতে হবে করলে বাকিদের থেকে পাপ মুক্ত হয়ে যাবে কাজ কেউ যদি না করে তাহলে সবাই গুণাগার হবে আল্লাহর নবী আলিসালাম এখানে জানাজার সালাত আদায় করেন না আত্মহত্যাকারীর ধমকি দেওয়ার জন্য এই ধরনের কাজ যেন আর না কেউ করে কাজেই যদি এরকম কোনো গণ্যমান্য ইমাম হন ব্যক্তি হন বা দেশের রাষ্ট্রপতি হন বা কোনো গভর্নর হন ইসলামী দেশের তাহলে তিনি এই ধরনের আত্মহত্যাকারীদের সালাতে জানাজা না আদায় করলে পরবর্তীতে যারা এই ধরনের কাজ করতে চায় বা এই ধরনের কাজে তারা উৎসাহিত বা পা আগায় তাদের জন্য একটা বাধা এবং তাদের জন্য একটা ভয় প্রদর্শন হয় তাই এই ধরনের আত্মহত্যা ব্যক্তিদের সাধারণ ব্যক্তিরা সালাত আদায় করবেন সাধারণ ইমামরা তাদের সালাত আদায় করতে পারবেন জানা যার তবে কোনো বড় ব্যক্তিত্ব বা প্রসিদ্ধ বা দেশের প্রেসিডেন্ট বা গভর্নর যারা এমন কেউ না পড়াটাই ভালো হবে যাতে করে মানুষ এই ধরনের অন্যায় কাজে পা না বাড়াতে পারে ওয়ানাবি হুরাত রাজি আল্লাহ আন ফিকসাতিল মার আতিল্লাতি কানাত তাকুম্মুল মসজিদ এখানে একটি ঘটনা সে ঘটনা হলো একটি মহিলা আল্লাহর নবী আলিসালামের মুসিদ নবী কি করতো দেখাশোনা করত। ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন করত। কালা ফাসা আলা আনহান নবী সাল্লাম আবহররা বলেন আল্লাহ নবী ওই মহিলাটা সম্পর্কে জিজ্ঞেস করলেন ফাঁকা মায়াত সাহাবা একরাম বলেন ইয়া রাসুলাল ওই মহিলাটি তো মারা গেছেন ফকাল আফালা কুন্তুম আদান তুমি আরে মহিলাটা মারা গিয়েছে তোমরা তাকে মাটি দিয়ে দিয়েছ দাফন কাফন করে দিয়েছ আমাকে বলো নাই কেন ফাকান সাগারু আমরাহা তারা মনে করছে মসজিদ ঝাড়ো দেয় এমন একটা মহিলার ব্যাপার আমরাই তার দাফন কাফনের কাজ শেষ করে দিই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এখানে হাজির হওয়া বা রাসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া মোটেই ঠিক হবে না তাই আল্লাহর নবীকে তারা খবরটা দেন নাই কারণ এটা একটা সাধারণ মহিলা এ ব্যাপারে আল্লাহর নবীকে রাত্রিবেলা কষ্ট দেওয়া বা খবর দেওয়া এমন জরুরি মনে করেন নাই ফকাল আদুল্লুনি আলা কাবরিহা আল্লাহ নবী আলাইসালাম বললেন তার কবর কোথায় দেওয়া হয়েছে আমাকে বলো দেখিয়ে দাও ফাদাল্লুহু তারা তাকে দেখিয়ে দিলেন সাহবা বললেন এই যে কবর ওই মহিলার ফসল্লা আলাইহা আল্লাহ নবী আলিসালাম ওই মহিলার কবরের পাশে গিয়ে তিনি জানাজার সালাত আদায় করলেন এ হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত বন্ধুগণ এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ যদি মারা যায় তার ব্যাপারটাকে ছোট করা ঠিক না দ্বিতীয়ত যদি কবর দিয়ে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির জানাজার সালাত হোক আর না হোক যারা সালাত আদায় করতে পারে নাই তারা কবর স্থানে গিয়ে তার কবরকে সামনে করে জানাজার সালাত একাকি বা জামাত করে আদায় করতে পারবে তাছাড়া জানাজার সালাত ছাড়া অন্য কোন নামাজ কবরস্থানে আদা করা বৈধ হবে না এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে অনেক সময় কেউ মারা যায় ছেলে মেয়েরা হয়তো অনেক দূর দূরান্ত অনেক বিদেশে থাকে এরা আসবে তারপরে কাফন দাফন করবে এটা কিন্তু ঠিক না মরে যাওয়ার সঙ্গে যত তাড়াতাড়ি তাকে কাফন পরিয়ে সমাধি করা যায় তার ছেলেমেয়েরা এসে পরে যা করতে পারবে কবরস্থানে গিয়ে তার কবরকে সামনে করে এটা জায়জ রয়েছে আমাদেরকে মনে রাখতে হবে অজাদা মুসলিম সুম্মা কালা ইন্না হাদিহি আল কবুরা মামলুয়াতুন জুলমা আলা আহলিহা ওয়াইন্নাল্লাহ ইউনাউইরুহা লাহুম আলাইহিম অন্য আছে আল্লাহ নবী আলাইসালাম বললেন এই কবরগুলি জুলুমাত অন্ধকার দিয়ে তাদের এই কবরবাসীদের কবরগুলিকে অন্ধকার হয়ে আছে আলাইহিম আল্লাহ রব্বুল আলমিন আমার এই দুয়ার কারণে এই জানাজা আদায় করার কারণে তাদের কবরগুলিকে আলোকিত করে দিবেন তাহলে কেউ যদি মারা যায় তার মৃত্যু কবর যদি হয়ে যায় কবরস্থানে গিয়ে তার কবরের কবরকে সামনে করে জানাজা সালাত আদায় করা যাবে আর আল্লাহর নবী আলিসাল্লামের দোয়া বা সালাতের মাধ্যমে তাদের কবরগুলি আলোকিত হয়ে যাবে এটা আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ দান তার নবীর প্রতি আলহ সালাতাম ওয়ান হুদাইফতারদি আল্লাহ তালা আন আন্না নবী সাল্লা সাল্লামা কানা ইয়ানহা আনিন রাহু আহমদ ও তিরমিজু হাসানা হোজাইফাতুল রহমান রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম নাই করা থেকে নিষেধ করেছেন এ হাদিসটি আহমাদ তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাজিসটিকে হাসান বলেছেন নাই হলো বিলাপ করে কাঁদা জাহিলিয়াতের যুগে ভাড়াটিয়ে মহিলা আনা হতো সে বিলাপ করে বাপরে মারে এমুক ছিল তমুক ছিল এই হতো ও হতো এইভাবে কাঁদত আর কিছু মহিলা বসে বসে শুনতো সুর দিয়ে দিয়ে এভাবে কেঁদে তারা বুক থাপড়াত মাথা থাপড়াত কাপড় ছিঁড়ত তাহলে যেই সংবাদ দিয়ে কান্নাকাটি করা বিলাপ করা চিল্লিয়ে চিল্লিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে বলে বেড়া অমুক মারা গিয়েছে এই ধরনের সংবাদ দেওয়া শরীয়তে জায়জ নেই আল্লাহ নবী নিষেধ করেছেন এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যার যে মাইকিং করা হয় পেপারিং করা হয় মাইক দিয়ে বলা হয় অমুক মারা গিয়েছে এটাও শরীয়ত সম্মত নয় সুন্নত সম্মত নয় বরং আজ হয়তো মেসেজ দিয়ে মোবাইলে টেলিফোনে বা মানুষ পাঠিয়ে এইভাবে চিল্লিয়ে আর মারহুম আর মকফুর আল্লাহ দয়া করেছেন ক্ষমা করেছেন এই ধরনের মাইকিং করে মসজিদের মাইক ব্যবহার করা বা মাইকিং করে করে রাস্তাঘাটে শহরে শহরে গ্রাম গ্রামে বলে বেড়া এই ধরনের পদ্ধতি আল্লাহ নবী আলিসালাম থেকে নিষেধ রয়েছে এই ধরনের জাহিলিয়াতের যে চিল্লিয়ে চিল্লিয়ে বিলাপ করে আর মাইকিং করে মাইকিংটা এরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কাজে ভাবে মৃত্যু ব্যক্তির খবর আমরা দিতে পারব মানুষজনকে খবর দেওয়া যাবে তবে এইভাবে মাইকিং ব্যবহার আজও সেটা নিষিদ্ধ যে মৃত্যুর সংবাদ দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে হাদিসটি আহমাদ এবং তিরমিজি বর্ণনা করেছেন তিরমিজি হাসান বলেছেন যে কথাটি আমরা ইতিপূর্বে আপনাদের কাছে বলেছি ওয়ানাবি হুরাই রাজি আল্লাহ তাল আন আন্নান সাল্লাহ আলিয়া সাল্লাম তাহলে এই যে মৃত্যু সংবাদ দেওয়া এটা কিন্তু তাহলে কি হলো জায়জ হলো কারণ আল্লাহ নবী খবর দিলেন সাহাবা ইকরামদেরকে নর্মালভাবে এটা জাহিলিয়াতের সেই সিস্টেমে নয় তা আর কি করলেন ওখারাজ ইলাল মুসাল্লাম আল্লাহ নবী আলিসাল্লাম যেইখানে জানাজার সালাত আদায় করতেন মসজিদ নবীর পাশে সেইখানে সাহাবাদেরকে নিয়ে তিনি কি করলেন ফাসাফা বিহিম তাদেরকে লাইনবদ্ধ করলেন ওয়াকাব্বার আলিহি আরবান আর তিনি চারটি তকবির দিয়ে জানাজার সালাত আদায় করলেন গায়েবানা জানাজা যেটাকে বলা হয় আল্লাহ নবী আলি সালাতাম নাজ্জাসির গায়েবানা জানাজা আদা করলেন এখানে মনে রাখতে হবে মাসালা যে কেউ মারা গেলে তার গায়েবানা জানাজা পড়তে হবে না মনে রাখতে হবে এখানে মাসালা হলো এই যে ব্যক্তির মারা গিয়েছেন তার জানাজা টোটাল এখনো হয় নাই তাহলে সেই ব্যক্তির গায়েবে জানাজা পড়া যাবে আর যার জানাজা হয়ে গেছে একবার যেখানে যে শুনবে সেখানে তার গায়বানা যা পড়বে এই ধরনের মহা ঠিক না এই জন্যে কেউ যদি মারা যায় জানাজা হয়ে যায় তাহলে বারবার জানাজা আদায় করা চলবে না লাগবে না তবে কেউ এ ধরনের মত প্রকাশ করেছেন যে কোনো যদি ব্যক্তি হয় প্রসিদ্ধ ব্যক্তি বড় কোনো আলেম কোনো দেশের প্রেসিডেন্ট যার মাধ্যমে তার দিনের উপকৃত হয়েছে ইসলাম ও মুসলমান লাভবান হয়েছে এমন ব্যক্তি যদি হয় তাহলে সেই ব্যক্তির এমন বড় ব্যক্তির জানাজা গাইব গাইবি জানাজা করা যায় কেউ কেউ বলেছেন মোট কথা আমরা মনে রাখবো কারণ আল্লাহ নবী আলাইসালামের যুগে বহু মানুষ বহু জায়গায় মারা গিয়েছে কিন্তু তাদের ওই মৃত্যুর কারণে আল্লাহ নবী সবার মসজিদে নবীতে বা মদিরাই থেকে জানাজার সালাত আদায় করেন নাই ছোট্ট একটা বিরতির পরে আমরা আবারও ফিরে আসব আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকল দর্শক ও শ্রোতাকে আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় শির্ক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আসসালাম বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে মৃত্যুর আগে ও পরের মাসলা মাসাইল হুকুম আহকাম বিধান জানার জন্যে ও জানানোর জন্যে আল্লাহ নবী আলিসালাম বাদশাহ নাজ্জাসির জানাজার সালাত আদায় করলেন গায়েবানা ওলামারা বলেছেন যে তার সেখানে জানাজা হয় নাই তাই তিনি মদিনাই করেছেন এটাই হবে আমাদের জন্য করণীয় কাউরি যদি জানাজা না হয় এমন কোনো কুফুরি দেশে অমুসলিম দেশে মারা গিয়েছে যেখানে কেউ জানাজা করার নেই অথবা পানিতে ডুবে মরে গেছে অথবা পুড়ে গেছে তার লাশের খবর নাই এমন মুহূর্তে ওই ব্যক্তির গায়েবানা জানাজা আমরা করব। আর যার জানাজা একবার হয়ে যাবে কারণ এটা ফরজে কেপায়া তার বারবার জানাজা আদায় করার প্রয়োজন নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে আরও আমরা জানলাম যে জানাজার সালাত আদায় করার জন্যে যারা উপস্থিত থাকবেন তাদেরকে লাইন বন্ধ করা বন্দি করা আর চার তকবির দিয়ে জানাজার সালাত আদায় করা وعن ابن عباس رضي الله تعالى عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله في রাহ মুসলিম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাতামকে আমি বলতে শুনেছি তিনি বলেন কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজা এমন চল্লিশ জন ব্যক্তি আদায় করে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না মহে তৌহিদপন্থী আল্লাহর সঙ্গে শিরিক করে না কখনো এমন চল্লিশ জন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির যদি জানাজা পড়ে ইল্লা শাফাহমুল্লাহফি তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই চল্লিশ জন ব্যক্তি যে জানাজার সালাতে ওই ব্যক্তির জন্য দোয়া করলো আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া ওই ব্যক্তির জন্য কবুল করে নেন সুহান আজিম এহাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন তাহলে এখানে বুঝতে পারলাম যে তৌহিদের কত মূল্য কারণ আজ সিরিকের প্লাবন সিরিকের ছড়াছড়ি আজ আমাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষ ছোট বড় শিরকে এমনভাবে ডুবে যাচ্ছে অজান্তে আল্লাহ সুবাহ সব ধরনের গুণা মাফ করবেন কিন্তু শিরিকের গুনাকে মাফ করবেন না শিরিক এবং শিরিকের মতো যেগুলি কুফুরি বড় মুনাফিকি তোবা না করে মারা গেলে ক্ষমা করবেন না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন শিরিক অত্যন্ত জঘন্য পাপ যা জীবনের সমস্ত আমলকে কি করে দেয় লণ্ডভণ্ড করে দেয় বিদেশ করে দেয় নষ্ট করে দেয় তাই শিরিক করে না এমন চল্লিশ জন মানুষ কোন মুসলিম ব্যক্তির জানাজা যখন পড়বে দোয়া করবে আল্লাহ মকফিরুল্লাহ রহম আল্লাহ ক্ষমা করো দয়া করো ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের সুপারিশটা গ্রহণ করবেন এজন্যে মানুষ সংখ্যা বাড়ানোর জন্যে কেউ মারা গেলে তার কত মানুষ হলো এই নিয়ে অহংকার করা হয় গৌরব করা হয় ওই মানুষের জানা যায় বহু মানুষ হয়েছিল এটা কিন্তু দেখার নয় বরং দেখতে হবে ওই ব্যক্তির জানা যা যারা পড়েছেন তাদের মধ্যে কয়জন তৌহিদ পন্থী তার তৌহিদ ঠিক রয়েছে শিরিক করেন আল্লাহর সঙ্গে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আবার দেখা যায় অনেক সময় ওসিয়াত করে যান জানাজা পড়াবের জন্য এমন ব্যক্তিকে যার জীবনে শির্কের কি রয়েছে গন্ধ রয়েছে শির্কের চর্চা রয়েছে এমন ব্যক্তিকে জানাজার সালাত আদায় করার জন্যে ওসিয়ত বা নসিয়ত করা এটা অত্যন্ত মূর্খতার পরিচয় হবে অজ্ঞতার পরিচয় হবে একথাটাও আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে আপনার জানা মতে কোনো ভালো মানুষ নেককার মানুষ শুধু বাহ্যিকভাবে না তার ইমান আকিদার ব্যাপারটা খেয়াল রাখতে হবে এমন ব্যক্তিকে ওসিয়াত করে যেতে পারেন وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال صليت وراء النبي صلى الله عليه وسلم على امرأة ماتت في نفاسها فقام وسطها متفق عليه সামরাত ইবনে জুদ্দুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহিসসালামের পিছনে আমি একটি মহিলা যে তার বাচ্চা প্রসবের সময় মারা গিয়েছিল বাচ্চা প্রসবের সময় যদি কোনো মহিলা মারা যায় তাহলে এটা শুভ মৃত্যু এটা কি শহীদের দরজা পায় ওই বোন বা ওই মা তাই আল্লাহ নবী আলিসাল্লাম এমনই একজন নারী বাচ্চা প্রসবের সময় মারা যায় আল্লাহ নবী তার জানাজার সালা আদায় করতেছিলেন আর সেই জানাজায় শরিক হয়েছিলেন সামরাতুমুল যোদ্ধব তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে ছিলাম ফাকামা অস্তাহা আল্লাহ নবী আলিসাল্লাম ওই মহিলাটার তার শরীরের মধ্য অবস্থায় তিনি দাঁড়ালেন আর এটা হলো সুন্দর সম্মত নারী যদি হয় যিনি জানাজার সালাত আদায় করবেন ইমাম তিনি নারীর মধ্য বরাবর দাঁড়াবেন আর পুরুষ যদি হয় তাহলে মাথা বরাবর দাঁড়াবেন এটাই হলো সুন্নত এটা আমরা বুঝতে পারলাম এই বুখারি মুসলিমের হাদিসের দ্বারা وعن عائشة رضي الله تعالى عنها قالت والله لقد صلى رسول الله صلى الله عليه وسلم আলা ইবনাই বাইদা ফিল মসজিদ রাহু মুসলিম এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহর কসম আল্লাহর নবী আলিসালাম ইবনুল ইবনাইল বাইদা সাহাল এবং সুহাইল একজন বাইদা একজন মহিলা ছিল তার তিন সন্তানের দুই সন্তান মারা গিয়েছিল তাদের নামাজ জানাজা আল্লাহ নবী পড়েছিলেন কোথায় ফিল মসজিদ মসজিদে আল্লাহ নবী সাহাল এবং সোহাইল বাইদার দুই ছেলের নামাজ পড়িয়েছিলেন মসজিদে মুসলিম শরীফ হাদিস এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে মসজিদে জানাজা পড়া জায়েজ রয়েছে তবে মনে রাখতে হবে যদি মৃত্যু ব্যক্তি এমন কিছু হয় যে কাফন পড়ানোর পরে তার শরীর থেকে কিছু ময়লা বা কিছু রস বের হচ্ছে এই মুহূর্তে মসজিদে নিয়ে মসজিদ যদি অপবিত্র বা মসজিদ যদি নোংরা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই মুহূর্তে মসজিদে নেওয়া ঠিক হবে না কথা মনে রাখতে হবে তবে বাইরে সম্ভব না হলে মসজিদে জায়েজ বা পরিয়োজনে জায়েজ বা ইচ্ছা করেও যদি কেউ করে তাহলে সেটা জায়েজ রয়েছে এটা আমাদেরকে হাদিসের দ্বারা বুঝতে হবে ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال كان زيد بن أركم يكبر على جنائزنا أربعا وإنه كبر على جنازة خمسا فسألته فقال كان رسول الله صلى الله عليه وسلم يكبرها راه مسلم والأربع عبد الرحمن بن أبي লাইলা বলেন জাইদ ইবনে আরকাম আমাদের জানাজার সালাত আদায়ের সময় চারটা তকবির দিতেন একটা তকবির হবে প্রথম তকবির আল্লাহ আকবর এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়ে আর একটা তকবির দেবেন বা সুরা ফাতেহার সঙ্গে যদি অন্য একটা ছোট সুরা মিলাতে চায় সেটাও করতে পারবে এরপরে আল্লাহ আকবার বলে কি করবেন আবারও তিনি এবার দুলুসুরি পাঠ করবেন তৃতীয় তকবির দিয়ে এরপরে তিনি কি করবেন মাইয়েতের জন্য যে দোয়া আল্লাহ মকফিল্লা হাইয়েনা ও মাইয়েতেনা এই সবার জন্য অথবা খাস দোয়া আল্লাহ মকফিল্লাহ হাম হু আফি আফ আনহু এই দোয়া পড়বেন এরপরে চতুর্থ তকবির দিয়ে যদি কোনো দোয়া পড়তে চায় পড়বেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা আফিল আখ হাসানা এই ধরনের বা অন্য কোনো দোয়া পড়বেন পড়ে ডানে সালাম ফিরাবেন যদি ডান বাম দুইটাই ফিরাতে চান তবু জায়েজ আছে কোনো অসুবিধা নেই কথা মনে রাখতে হবে যেখানে এখানে আর আরকাম আব্দুর রহমান বিন আবিলাইলা বলছেন যে আমাদের জানাজা যখন পড়াতেন চার তকবির দিতেন হুকাব্বার আলা খামসান তিনি কি করে একটি জানাজা পড়াতে গিয়ে পাঁচটা তকবির দিলেন ফাসাল তহু দিকে তাকে জিজ্ঞেস করলাম কেন আপনি চারটা দিন সবসময় আজ পাঁচটা তকবির দিলেন কেন বললেন আল্লাহ নবী পাঁচটি তকবির দিয়েছেন মুসলিম এবং চারজনে আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু আজা বর্ণনা করেছেন এ হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে প্রয়োজনে যদি ব্যক্তি নিকার হন গুরুত্বপূর্ণ হন এমন কোন প্রসিদ্ধ ব্যক্তি হন তার ক্ষেত্রে তকবির বাড়ানো জায়জ রয়েছে ওয়ান আলী নদী আল্লাহ তালান আন্না কাব্বার আলা সাহলিবনে হনাইফ সিত্তান ওকাল ইন্নাহু বাদরি উন রাহু সাঈদ উবুল মনসুর আসলফিল বুখারি আলী রাজিয়াল্লাহ তালানহু সাহলিবনে হনাইফের জানাজার সালাত আদায় করার সময় তিনি কি করলেন ছয় তকবির দিলেন ওকাল ইন্নাহু বাদরি উন এবং বললেন তিনি বাদরি সাহাবি অর্থাৎ বাদরি সাহাবিদের যারা বদলের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সাহাবাদের একটা অন্য বৈশিষ্ট্য রয়েছে অন্য অন্য যারা অংশগ্রহণ করেন নাই তাদের উপরে তাদের কি রয়েছে প্রাধান্য রয়েছে এক্ষেত্রে তাহলে বাদ্রি সাহাবি হওয়ার কার জন্য তকবির তিনি বাড়াই দিলেন যেটা একটু আগে আমরা বলেছিলাম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে তার জন্য তকবির বাড়িয়ে দেওয়া যায় আছে তবে ঊর্ধ্বে নয় এর অতিক অতিরিক্ত আমাদের কাছে দলিল নেই এই হাদিসটি রহমান সুর বর্ণনা করেছেন এর মূল হাদিসটির মূল বোখারি শরীফে রয়েছে তাহলে ছয় তকবীরেরও আমরা চার পাঁচ ছয় তকবীরের হাদিস আমরা পেয়ে গেলাম ওয়ান তালহাত ইবনে ওবাইদিল্লাহ ইবনে আউফিন قال صليت خلف ابن عباس على جنازة فقرأ فاتحة الكتاب فقال لتعلموا أنها سنة রাহ বুখারী তালহা বিন ওবাইদুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাত আদায় করি ফাকারা ফাতিহাতুল কিতাব আবদুল্লাহ আব্বাস রাজিল্লাহ তালা সুরা ফাতেহা পড়লেন প্রথম তকবীরের পরে তিনি জোরে জোরে পড়লেন কি জন্যে যাতে করে মানুষরা জানে যে সুরা ফাতেহা প্রথম তকবীরের পরে পড়া সন্ন্যত এহাজ ইমাম বুখারি বর্ণনা করেছেন তাহলে একজন সাহাবি আবদুল আব্বাস যখন এই আমলটা করলেন সুরা ফাতেহা পড়লেন এবং বললেন সুন্নত সই হাদিস এবং এর আগের হাদিসটি জয়ীফ হলেও সেখানে আমরা পেলাম যে প্রথম তকবীরের পরে আল্লাহর নবী আলি সালাম তিনি সুরা ফাতেহা পড়েছেন চার তকবির দিয়েছেন তাহলে সুরা ফাতেহা অন্য হাদিসের দ্বারা এটাও প্রমাণ আছে যে ছোট্ট একটি সুরা সুরা ক্লাস বা সুরা আসর বা সুরা কাউসার এই ধরনের আরও একটি সুরা প্রথম তকবিরের পরে মিলাতে পারেন এটা আমাদের কাছে প্রমাণিত আছে সাল্লা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আলা জানা ফাহাফেজ তুমিন দোয়া আউফুবন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম একটি জানাজাতে তিনি জানাজার সালাত আদায় করলেন সেখানে তার দোয়া আমি যেটা মুখস্থ করেছি তা হলো আল্লাহ মকফিরাহ ওয়ারহামহা আল্লাহ মকফিরাহ ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফ আনহু ওয়া আকরিম নুজুলা ওয়াসে মুদখালা ওয়াকসিল হুবিল মা ওয়াসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সওয়াল আবিয়াজা মিনাদ দানাস ওয়াবদিল হুদারান খাইরান মিন দারিহ ওয়াহলান খাইরান মিন আহলে ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি ফিতনাতাল কবর ওয়াদাবান্না রাহ মুসলিম এই হাদিসে আল্লাহ নবী আলিসালাম মাইয়েতের প্রথম তকবির দিয়ে সুরা ফাতেহা দ্বিতীয় তকবির দিয়ে দরুদ শরীফ তৃতীয় তকবির দিয়ে মাইয়েতের জন্য এই খাস দোয়া আল্লাহ তাকে ক্ষমা করো তাকে দয়া করো তাকে মাফ করো তাকে তার যে স্থান সেটাকে সম্মানিত করো তার যে মাদখাল প্রবেশ পথ এ কবরকে কি করে দাও প্রশস্ত করে দাও তাকে পানি দিয়ে বরফ দিয়ে শিশির দিয়ে ধৌত করো আর তাকে পবিত্র করো তার পাপ থেকে যেমন সাদা কাপড় কি থেকে ময়লা থেকে পরিষ্কার করা হয় অব্দুল হুদারান খায়রামিনদারে এই দুনিয়ার ঘরের চাইতে তার আখেরাতের ঘরটাকে উত্তম করে দাও ওয়াহলান খায়রামিন আহলিহি এই দুনিয়ার যে তার পরিবার পরিজন রয়েছে তার চেয়ে উত্তম হুর তাকে দান করো ওয়াদখিল হুল জান্না তাকে জান্নাতে প্রবেশ করে দাও তাকে স্বর্গে প্রবেশ করে দাও ওয়াকিহি ফিতনাতাল কবর আর কবরের ফিতনা থেকে আজাব থেকে তাকে নিষ্কৃতি দান করো ওয়াদাবান নার এবং জাহান্নামের আগুন থেকেও তাকে কি করো আল্লাহ তাকে পরিত্রাণ দাও এইভাবে আল্লাহ নবী আলিসালাম মাইনিতের জন্যে দোয়া করতেন সালাতে জানা যা এমনও আছে সাহাবি বলছেন যে আল্লাহ নবীর এই দোয়াগুলি শুনে আমার কাছে মনে হলো ওই মাইয়েরটা যদি আমি নিজে হতাম তাহলে রাসুলের এই দোয়া আমার জন্য হতো আর আল্লাহ কবুল করতেন আমার জীবন ধন্য হতো জানাজে সালাতের দোয়ার পরে আবার কবরকে ঘিরে সবাই যৌথভাবে আমিন আমিন করা এইটা কিন্তু আল্লাহ নবী আলিসালাম থেকে সাব্যস্ত নাই আমরা এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়